তোমার তাকে ভাল লাগে না দেখতে নাহি পারো সেও তোমাকে মন্দ বলে ঘেন্না করে আরো হো হো হো হো হো হো হো হো হো হো তোমার তাকে ভাল লাগে না দেখতে নাহি পারো সেও তোমাকে মন্দ বলে ঘেন্না করে আরো যদি পারো ও হো হো যদি পারো ও হো যদি পারো মঞ্চে ওঠে পরস্পরকে হাজার গালি ছাড়ো চাও যদি তো পরস্পরের হাজারটি প্রাণ কাড়ো কেন মানুষ মারো কেন মানুষ মারো কেন মানুষ মারো কেন মানুষ মারো কেন মানুষ মারো কেন মানুষ মারো কেন মানুষ মারো কেন মানুষ মারো বন্ধ করো মানুষ মারার রাজনীতি সব দল রাজনীতিকে আর করো না মানুষ মারার কল বন্ধ করো মানুষ মারার রাজনীতি সব দল রাজনীতিকে আর করো না মানুষ মারার কল তোমার দাবি তোমার মুখে উচ্চারিত হোক ঠিক বেঠিকের করবে বিচার আমজনতার চোখ তোমার দাবি তোমার মুখে উচ্চারিত হোক ঠিক বেঠিকের করবে বিচার আমজনতার চোখ সেও যদি চায় বলতে কিছু বলতে তাকেও দাও লাঠির জোরে স্তব্ধতারে করতে কেন চাও পুলিশ হয়ে দেশের টাকায় যখন গুলি ছুড়ো সেই গুলিতে মরবে কেন পথের নারী বুড়ো কর্মী হয়ে যখন তুমি পড়াও পথের গাড়ি সেই আগুনে পুড়বে কেন অবুঝ শিশু নারী ওরাও কারো প্রাণের প্রিয় ওরাও আপন কারো ওরাও কারো প্রাণের প্রিয় ওরাও আপন কারো কেন মানুষ মারো কেন মানুষ মারো কেন মানুষ মারো কেন মানুষ মারো কেন মানুষ মারো কেন মানুষ মারো কেন মানুষ মারো কেন মানুষ মারো রাজনীতি তো দেশ ও জাতির কল্যাণেরই কাজ সে রাজনীতি তোমরা সবাই ভেস্তে দিলে আজ রাজনীতি তো দেশ ও জাতির কল্যাণেরই কাজ তোমরা সবাই দিলে দিন কায়েমের জন্য দাবি মন্দ কিছু নয় আমজনতার সঙ্গ নিয়ে সকল কিছুই হয় দিন কায়েমের জন্যে দাবি মন্দ কিছু নয় আমজনতার সঙ্গ নিয়ে সকল কিছুই হয় হেথায় সেথায় বোম ফাটিয়ে মারলে দেশের লোক দিনের বিধান হয় না কায়েম আর যা কিছুই হোক তোমার দাড়ি জুব্বা দেখে পায় সকলেই ভয় বিশ্বভাবে মৌলভীরাই জঙ্গি বুঝি হয় লোকের ভিড়ে গ্রেনেড ছুঁড়ে যাদের নীলে প্রাণ ভাবতে হবে তারাও মানুষ তারাও মুসলমান তোমার চেয়েও শক্ত ইমান হয়তো আছে তারও তোমার চেয়েও শক্ত ইমান হয়তো আছে তারও কেন মানুষ মারো কেন মানুষ মারো কেন মানুষ মারো কেন মানুষ মারো কেন মানুষ মারো কেন মানুষ মারো কেন মানুষ মারো কেন মানুষ মারো মানুষ মারার এই অধিকার দেয়নি তো ইসলাম দোহাই লাগে জিহাদ নামের কইর না বদনাম মানুষ মারার এই অধিকার দেয়নি তো ইসলাম দোহাই লাগে জিহাদ নামের কইর না বদনাম সন্ত্রাসীরা অস্ত্র ধরে সব মানুষের গায়ে মানুষ তোমার ভরসা করে স্বস্তি পেতে চায় সন্ত্রাসীরা অস্ত্র ধরে সব মানুষের গায়ে মানুষ তোমার ভরসা করে স্বস্তি পেতে চায় তুমিও আবার হঠাৎ হঠাৎ সরকারি বন্দুকে ক্রসফায়ারের বুলেট চালাও ভুল মানুষের বুকে অধিক লাভের জন্য নিজের শ্রমিক মারেন তারা বাড়ছে মানুষ কেউ বা খেটে অল্প টাকায় ভাড়া যার সাথে নাই পাওনা দেনা জীবনটা তার নিলে হায় রে মানুষ একটু রহম নাই কি তোমার দিলে মানুষ মারার এই অনাচার তোমরা সবাই ছাড়ো মানুষ মারার এই অনাচার তোমরা সবাই ছাড়ো কেন মানুষ মারো কেন মানুষ মারো কেন মানুষ মারো কেন মানুষ মারো কেন মানুষ মারো কেন মানুষ মারো কেন মানুষ মারো কেন মানুষ মারো এই সমাজে বাইচা থাকাই সবচেয়ে বড় জ্ঞানী হায় মানুষের জীবন যেন পদ্ম পাতার পানি এই সমাজে বাইচা থাকাই সবচেয়ে বড় জ্ঞানী হাই মানুষের জীবন যেন পদ্ম পাতার পানি হোক যেভাবেই হোক যেখানেই জীবনটা যার যায় চক্ষু বোঝা লাস্টি আসে বাড়ির আঙিনায় হোক যেভাবেই হোক যেখানেই জীবনটা যার যায় চক্ষু বোঝা লাস্টি আসে বাড়ির আঙিনায় কারো বাবা কারো বামা কারো বা সন্তান কারো স্বামী কারো প্রেমী কারো জীবন প্রাণ উঠোন ভরা চোখের পানি মাতম সারা গায় বুকের পাজর যায় রে ভেঙে হৃদয় ছিঁড়ে যায় যে ক্ষতি আজ করলে সেটি তোমার যদি হতো তোমার মায়ের চোখের পানি ঝরত তাদের মতো কাঁদত তোমার অবুঝ শিশু ভাবতে কি তা পারো কাঁদত তোমার অবুঝ শিশু ভাবতে কি তা পারো কেন মানুষ মারো কেন মানুষ মারো কেন মানুষ মারো কেন মানুষ মারো কেন মানুষ মারো কেন মানুষ মারো কেন মানুষ মারো কেন মানুষ মারো মানবতার সংকটে আজ মানুষ যদি মরে রাজনীতি আর ধর্ম দিয়ে করবি কি তুই ওরে মানবতার সংকটে আজ মানুষ যদি মরে রাজনীতি আর ধর্ম দিয়ে করবি কি তুই ওরে মানবতার সংকটে আজ মানুষ যদি মরে রাজনীতি আর ধর্ম দিয়ে করবি কি তুই ওরে মানবতার সংকটে আজ মানুষ যদি মরে রাজনীতি আর ধর্ম দিয়ে করবি কি তুই ওরে মানবতার সংকটে আজ মানুষ যদি মরে রাজনীতি আর ধর্ম দিয়ে করবি কি তুই ওরে মানবতার সংকটে আজ মানুষ যদি মরে রাজনীতি আর ধর্ম দিয়ে করবি কি তুই ওরে মানবতার সংকটে আজ মানুষ যদি মরে রাজনীতি আর ধর্ম দিয়ে করবি কি তুই ওরে মানবতার সংকটে আজ মানুষ যদি মরে রাজনীতি আর ধর্ম দিয়ে করবি কি তুই ওরে